জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পরিচালনায় যুদ্ধে সামিল ছিলাম এ যুদ্ধে বহু মহাজির সাহাবি যোগদান করেছিলেন মহাজিরদের মধ্যে একজন কৌতুক পুরুষ ছিলেন তিনি কৌতুকবশত একজন আনসারিকে আঘাত করলেন তাতে আনসারি সাহাবি অত্যন্ত রাগান্বিত হলেন এবং উভয় গোত্রের সাহায্যের জন্য নিজ নিজ লোকদের আহ্বান জানালেন আনসারি সাহাবি বললেন হে আনসারিগণ মহাজির সাহাবি বললেন হে মহাজিরগণ সাহায্যে এগিয়ে আসো নাবি সাল্লাহ আলাইসাল্লাম এত শ্রবণে বের হয়ে আসলেন এবং বললেন জাহেলি যুগের ডাকাডাকি কেন অতপর বললেন তাদের ব্যাপার কি তাকে ঘটনা জানানো হলো মহাজির সাহাবি আনসারি সাহাবির কোমরে আঘাত করেছে রাবি বলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন এ ধরনের হাক ডাক ত্যাগ করো এ অত্যন্ত ঘৃণিত কাজ আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল বলল তারা আমাদের বিরুদ্ধে ডাক দিয়েছে আমরা যদি মদিনায় নিরাপদে ফিরে যাই তবে সম্মানিত ব্যক্তিগণ অবশ্যই বাহির করে দিবে অপদস্থ ব্যক্তিদেরকে তখন উমর আদিল্লাহ তালাহু বললেন হে আল্লাহ রসুল আপনি কি এই খবিজকে হত্যা করার অনুমতি দিবেন নবী সাল্লাহ সাল্লাম বললেন লোকজন বলাবলি করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে হত্যা করে থাকে